উম্মুল আলাহ রাজিয়াল্লাহ তাল্লাহা নামনি একজন আনসারি মহিলা যিনি নাবি সাল্লাহ সাল্লামের কাছে বায়াত হয়েছিলেন তিনি বলেন মুহাজিরদের বাসস্থান দানের জন্য আনসারগণ যখন কুরআ নিক্ষেপ করলেন তখন তাদের ভাগে উসমান ইবনু মাজউনের জন্য বাসস্থান দান নির্ধারিত হল উম্মুল আলাহ রদিল্লাহ তাল্লাহা বলেন সেই হতে উসমান ইবনু মাজুন রদিল্লাহ তাল্লাহ্ন আমাদের এখানে বসবাস করতে থাকেন অতপর তিনি অসুস্থ হয়ে পড়লে আমরা তার সেবা শুশ্রূষা করলাম পরে তিনি যখন মারা গেলেন এবং আমরা তাকে কাফন পরালাম তখন রসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আমাদের এখানে আসলেন আমি উসমান ইবনু মাজুনকে লক্ষ্য করে বললাম হে আবু সাইব তোমার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক তোমার সম্পর্কে আমার সাক্ষী যে আল্লাহ তোমাকে অবশ্যই মর্যাদা দান করেছেন নাব্বি সাল্লাহ আলাইসাল্লাম তাকে বললেন তোমাকে কে জানালো যে আল্লাহ তাকে মর্যাদা দান করেছেন আমি বললাম হে আল্লাহ রসুল আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক আমি জানি না রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন আল্লাহর কসম উসমানের নিকট তো মৃত্যু এসে গেছে আমি তো তার জন্য কল্যাণের আশা করি আল্লাহর কসম আমি আল্লাহর রসুল হওয়া সত্ত্বেও জানি না তার সঙ্গে কি আচরণ করা হবে তিনি অর্থাৎ উম্মুল আলা বলেন আল্লাহর কসম এ কথার পর কখনো আমি কাউকে পুত পবিত্র বর্ণনা করি না সে কথা আমাকে চিন্তায় ফেলে দিল তিনি বলেন পরে আমি স্বপ্নে দেখলাম যে উসমান রজিল্লাহ তাল্লাহ্ন এর জন্য একটি ঝর্ণা প্রবাহিত হচ্ছে অতপর আমি রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের নিকট এসে সে খবর জানালাম তিনি বলেন সেটা হচ্ছে তার নেক আমল